প্রিয় ভাই ভালোভাবে হাত ধোয়া মাস্ক পরা করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার অনেক উপায় তো বাতলে দেওয়া হচ্ছে কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে কি করবেন এই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হচ্ছে না অজ্ঞতার কারণে অজানা আতঙ্কে দিশাহারা হয়ে পড়ছে মানুষ ইনশা আল্লাহ এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে বা করোনাতে আক্রান্ত হয়ে গেলে আপনি কি করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে পাশেই থাকুন ইনশাআল্লাহ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে পাঁচ শতাংশ মারাত্মক অসুস্থ হয় এদেরকে হাসপাতালে রেখে নিবিড় পরিচর্যা করার প্রয়োজন পড়ে পনেরো শতাংশের মতো রোগী নিউমোনিয়া বা প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগেন এই ভিডিও এসব মুমূর্ষ রোগীদের জন্য নয় আশি শতাংশ করোনা রোগী মৃদু অসুস্থতা বোধ করেন এরা বাড়িতে থেকেই সুস্থ হবার সক্ষমতা রাখে সময় লাগে দুই তিন সপ্তাহ আমাদের ভিডিওতে দেওয়া টিপস শুধুমাত্র এই আশি শতাংশ মানুষের জন্য তো চলুন জেনে নেওয়া যাক করোনায় আক্রান্ত হলে আমাদের করণীয় কী কী এক জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট বা গলাব্যথা দেখা দিলেই হাসপাতালে ছুটে আসার দরকার নেই ঘরে থাকুন কমপক্ষে চোদ্দ দিন ফোনে চিকিৎসকের পরামর্শ নিন Napa extend Fexo vitamin C ইত্যাদি সেবন করুন ডাক্তারের পরামর্শ অনুসারে আগে থেকেই এজমা থাকলে ইনহেলার রিফিল করে নিন দুই গরম পানীয় পান করতে থাকুন চা coffee green tea herbal tea আদা দারুচিনি ইত্যাদি দিয়ে গরম পানীয় সুস্থ হয়ে ওঠা অনেক রোগী জানিয়েছেন যে কোনো ধরনের গরম পানীয় তাদের দারুণ উপকার করেছে তার অনুভব করেছেন গরম কিছু পান করার সাথে সাথেই আরাম পাওয়া যায় তিন একটা গামলায় অত্যন্ত গরম পানি নিয়ে মাথার ওপর একটা টাওয়াল বা গামছা রেখে গরম পানির বাষ্প নিঃশ্বাসের সাথে ভেতরে নিন এটাতেও সাথে সাথে আরাম মিলে পানিতে চাইলে ভিক্স মলম মেশাতে পারেন নিকটবর্তী ওষুধের দোকানে পাবেন এটি চার গরম পানি দিয়ে গার্গল বা কুলকুচি করুন যেহেতু ভাইরাসগুলো গলায় ও সাইনাসে আক্রমণ করতে থাকে তাই গরম কিছু ভেতরে নিলে সাথে সাথে আরাম পাওয়া যায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মতে এই জিনিসগুলো সাথে সাথে শুরু করলে অনেক আরাম পাওয়া যায় ভালো হবার সম্ভাবনাও থাকে প্রচুর পাঁচ শাকসবজি ফলমূল খান প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন ফলের জুস ডাবের পানি লেবু মধু কালোজিরা ইত্যাদি হাতের কাছেই রাখুন ছয় ঘরের ভেতর নিয়ম মেনে চলতে হবে পরিবারের সদস্যদের কাছ থেকে অন্তত তিন ফিট দূরত্ব বজায় রাখুন কারো সাথেই সরাসরি সংস্পর্শে যাবেন না হাতে হাতে খাবার না নিয়ে দরজায় রেখে যেতে বলুন মাস্ক পরুন কাপড় কাছে সাবান দিয়ে বেশি বেশি হাত ধুতে থাকুন কফ বা সর্দি যে টিস্যু ব্যবহার করে মুছে ফেলেছেন সেটা ভালোমতো নষ্ট করে ফেলুন সর্দি বা টিস্যু মাছার জন্য কাপড় ব্যবহার করলে ব্যবহারের পর সেটি নষ্ট করে ফেলুন অন্য কাউকে দিয়ে ধুয়ে নিয়ে আবার ব্যবহার করবেন না সাত চশমা মোবাইল চাবি ইত্যাদি ভালোমতো পরিষ্কার করুন পারলে আলাদা বাথরুম ব্যবহার করুন একই বাথরুম ব্যবহার করলে প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করুন আট উঠোনে বা ব্যালকনিতে যেতে পারবেন তবে অবশ্যই মাস্ক পরে কোনো কিছু স্পর্শ করলে সেটি ভালোমতো স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে নয় ফোনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলুন যে কাজগুলো করার মতো সময় পান না সেই কাজগুলো করে ফেলুন এই ফাঁকে বই পড়ুন কোরআন পড়ুন আল্লাহর কাছে মাফ চান দোয়া করুন ইসলামিক লেকচার শুনুন ইসলামিক ভিডিও দেখুন নিজেকে সবসময় ব্যস্ত রাখুন অলস বসে থাকলেই অযথা ভয় পেয়ে বসবে তাই বলে মুভি নাটক গান ইত্যাদি দেখবেন না অন্তত এই সময়ে আল্লাহর অবাধ্য হইয়েন না দশ নব্বই শতাংশ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ ঘরে একাকি থেকেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন যদি আপনার অতিরিক্ত শ্বাসকষ্ট হয় জ্বর একশো দুই ডিগ্রির বেশি হয় ওষুধেও না কমে তাহলে হাসপাতালে ফোন করে জানতে চান এখন কি করণীয় আপনি হাসপাতালে ভর্তি হবেন কি না যদি হাসপাতালে যেতে হয় তাহলে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস সিএনজি রিক্সা ভ্যান বা পাঠাও উবার ইত্যাদি এড়িয়ে চলুন অ্যাম্বুলেন্স ব্যবহার করুন এগারো অল্প কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলেও ঘর ছেড়ে বেরোবেন না অনেকেরই একবার ভালো হবার পর আবার ভাইরাস সংক্রমণ হচ্ছে এতদিন যেহেতু কষ্ট করলেন সেহেতু চোদ্দ দিনের কোটাটা একেবারেই পূরণ করে আসুন প্রিয় ভাই ও বোন চেতনাবাদ সরকারের কাছে আশা করে কোনো লাভ নেই আমাদের জীবনের কোনোই মূল্য নেই এই মিথ্যুক সরকারের কাছে যা করার আমাদের নিজেদেরই করতে হবে ঘরেই থাকুন অযথা নিজের অসুখ লুকিয়ে ঘর থেকে বের হয়ে আপনার আশেপাশের মানুষের বিপদ ডেকে আনবেন না আল্লাহর উপর ভরসা রাখুন তার কাছেই সাহায্য প্রার্থনা করুন